উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপতোড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপতোড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই নাই জীবনের চাষ করে দ্বিগুণ তিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাবো আগুন জীবনে জীবনের চাষ করে দ্বিগুণ তিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাবো আগুন নিয়তির বাঁধ ভেঙে নির্মম প্রহরে নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপতোড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হিরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই পাঁজরের ভাঁজে ভাঁজে অগণ নক্ষত্র সবুজের সুসময় দিয়ে গেল প্রজ্জ্বল লহুলাল পত্র পাঁজরের ভাঁজে ভাঁজে অগণন নক্ষত্র সূর্যের সুসময় দিয়ে গেল প্রজ্জ্বল লহুলাল পত্র গাংচিল প্রয়াসের ধূসর ডানায় পদাতে পদাতিকে ছেড়া দাঁড় টেনে যায় গাংচিল গাংচিল প্রয়াসের ধূসর ডানায় পদাতে কে ছেড়া দাঁড় টেনে যায় সাগরে সাগরিকে হৃদয়ের পঙ্কজ উৎসবে নগর জোড়াই নগর জোড়াই নগর জোড়াই নগর জোড়াই তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপৌতুড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই ঝিনুকুড়াই জীবনের চাষ করে দ্বিগুণ তিগুণ ঘষে ঘষে নিশ্চয় জ্বালাব আগুন জীবনের জীবনের চাষ করে দ্বিগুণ তিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাবো আগুন নিয়তির বাদ ভেঙে নির্মম প্রহরে নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই নিয়ম ঘুরাই উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের তোড়াই পাণ্ডুর চাঁদ ঠেলে হিরকের মুখ ঝিনুক কোড়াই ঝিনুক কোড়াই ঝিনুক কোড়াই ঝিনুক কোড়াই ঝিনুক কোড়াই झिनकुड़ा